আলোচনা করব আগের সঙ্গে এর একটা সম্পর্ক রয়েছে জুমার সালাতের বিধান নিয়ে আমাদের আলোচনা চলতেছিল আজ যে হাদিসটি পাঠ করেছি আবহরেরা রাজি আল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা সাল্লাহ আহাদুকুল জুমাহ তোমাদের যখন কেউ জুমার সালাত আদায় করে নাই ফাল ইউসাল্লি বা আদাহা আর বান সে যেন এরপরে চার রাকাত সালাত আদায় করে তাহলে জুমার সালাতের পরে যেটাকে বলে বাদ আল জুমা আমাদের চার রাকাত সালাতের কথা আমরা এখানে জানতে পারলাম এই চার রাকাত সালাত দুই দুই করে পড়ে সালাম ফিরবে দুই রাকাত পড়ে সালাম ফিরাই দিবে এরপরে আবার দুই রাকাত পড়বে সালাম ফিরাই দিবে এইভাবে চার রাকাত সালাত আদা করবে এই হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন জুমার সালাতের পূর্বে নির্দিষ্ট কোনো সুন্নত আছে কি না এ ব্যাপারে আমাদের জানা দরকার আল্লাহ নবী আলিসালাম জুমার পূর্বে নির্দিষ্ট কোনো সালাতের সংখ্যা আমাদেরকে দান করেন নাই আবদুল্লাহ ওমর রাজিয়াল্লাহ তালহ লম্বা করে দুই রাকাত সালাত আদা করতেন ইমাম মেম্বারে বসার আগ পর্যন্ত আবার আবদুল্লাহ ইবনে রাজি রাজিয়াল্লাহ তালহ তিনি চার রাকাত সালাত আদা করতেন জুমার পূর্বে আল্লাহ নবী আলিসালাম যেটা বলেছেন যে জুমার দিনে সকাল সকাল গোসল করে ভালো কাপড় পরে উজু করে মসজিদে চলে গেল এরপরে সাল্লামা সে যা চাইল তা আদা করতে থাকলো সালাত দুই রাকাত দুই রাকাত করে প্রথমে গিয়ে তাহিয়াতুল মসজিদ দুই রাকাত পড়বে এরপরে যা চাইবে পড়তে থাকবে হাত্তা খারাজ আল ইমাম ইমাম মসজিদে খুদ্া দেওয়ার জন্য আসার আগ পর্যন্ত তাহলে আল্লাহর নবী সালাম বা সাহাবাইকরামদের আমল থেকে আমরা নির্দিষ্ট করে এতই করতে হবে এত করা যাবে না এমনটা না বরং আল্লাহর নবী সালাম বললেন যত পারবে তত আদায় করবে তাহলে কাবলাল জুমা চার রাকাত নির্দিষ্ট করে দেওয়া বা দুই বা ছয় এমন কিন্তু আমাদের কাছে কোনো দলিল নেই হ্যাঁ আবদুল্লাহ মাসুদ করেছেন বলে ওটাই করতে হবে এটা না বরং এটা সুন্দর না নফল এই জন্য কাবুলাল জুমা জুমার পূর্বে তাহিয়াতুল মসজিদ ব্যতিরিকে আর কোন নির্দিষ্ট সালাত নেই কেউ দুই পড়লো চার পড়লো আবার কোরআন তেলাত করলো কিছুক্ষণ দোয়া করলো বা কেউ পুরো সময় এটা শুধু দুই রাকাত দুই রাখাত করে আদায় করতেই থাকলো ইমাম আসা পর্যন্ত সবই জায়জ রয়েছে এমনটা না যে বলা হবে কাবলাল জুমা চার রাকাত পড়ে নেন পড়তে এমন কথা না দুই রাকাত কেউ পড়েছে তাহিয়াতুল মসজিদ বসে আছে পড়া জরুরি নয় এজন্যে কাবলাল জুমা বলে কোন সুন্নত আল্লাহ নবী আলী সালাম থেকে আমাদের কাছে কোনো প্রমাণ নেই এজন্যে জুমার আগে আপনি তাহিয়াতুল মসজিদ ব্যতিরিকে যত পারেন পড়তে থাকেন কোরআন তেলাওয়াত করেন জিকির আজকার করেন দোয়া করেন আপনি মাঝে মাঝে সালাত আদায় করেন মাঝে মাঝে কোরআন তলাত করেন দোয়া করেন যেটা আপনার ভালো লাগে সেটা আপনি করতে পারবেন নির্দিষ্ট করে দেন নাই মহানবী মোহাম্মদ রসুল্লাহাম তবে জুমার পরে চার রাকাতের কথা এখানে আল্লাহ নবী বললেন যে জুমার পরে যে সালাত আদায় করবে সে চার রাকাত যেন আদায় করে এই চার রাকাত আল্লাহ নবী আলিসাল্লাম আবার বাড়িতে জুমার পরে গিয়ে দুই রাকাত আদা করতেন বাড়িতে আল্লাহ নবী নিজে জুমা শেষে বাড়িতে ফিরে গিয়ে তিনি দুই রাকাত আদা করতেন যেটা এর পূর্বে আমাদের আলোচনা হয়েছে তাহলে বাড়িতে যদি হয় তাহলে দুই মসজিদে হলে চার এ ধরনের কথাও কেউ কেউ বলেছেন তবে আমরা বলবো যে বাড়িতেও যদি হয় চার আদা করে তাতে সমস্যা নেই কারণ মানুষের সুন্নত নামাজ নফল নামাজ মসজিদের চাইতে বাড়িতেই পড়া উত্তম আবদুল্লাহ তালা তিনি যখন মসজিদে আদা করতেন জুমার পরে চার রাকাত করতেন বাড়িতে গিয়ে দুই করতেন এখান থেকে কেউ কেউ এটা এইভাবে করার কথা বলেছেন তবে এইভাবে নির্দিষ্ট আল্লাহ নবী আলিসাল্লাম করে দেন নাই কাজেই মসজিদ হোক আর বাড়িতে হোক দুই অথবা চার জুমার পরে সালাদ আমরা আদা করব। আবার এমনও দেখা গেছে যে আবদুল্লাহ যখন মক্কায় গিয়েছেন তখন ওইখানে মক্কায় সালাদ জুমা আদা করার পরে দুই আদা করেছেন আবার বাড়িতে গিয়ে চার আদা করেছেন তাহলে এই ধরনের বর্ণনা কিছু পাওয়া যায় মোট কথা এই ব্যাপারটি আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল জুমার পূর্বে নির্দিষ্ট কোন সালাত নেই কেউ দুই পড়েন কেউ চার পড়েন কেউ আরো বেশি পড়েন ইমাম খুদ্া দেওয়ার জন্য মসজিদে আসার আগ পর্যন্ত আপনি দুই দুই করে আদা করতে পারবেন তাহিয়াতুল মসজিদ ব্যতিরিকে আর কোন নির্দিষ্ট কাবলাল জুমা সালাত আল্লাহর নবী নির্দিষ্ট করে দেন নাই তবে বাদাল জুমা চার জাহাদিসটি আমরা এখানে পেলাম এ ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন وعن السيد بن يزيد أن معاوية رضي الله تعالى عنه قال له إذا صليت الجمعة فلا تصلها بصلاة حتى تتكلم أو تخرج فإن رسول الله صلى الله عليه وسلم أمرنا بذلك ألا نوصل صلاة بصلاة حتى نتكلم أو نخرج رواه مسلم সাইব ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত তিনি বলেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া বিন আবি সুফিয়ান তিনি তাকে বললেন ইদা সাল্লাই তাই জুমা যখন তুমি জুমার সালাত আদায় করে নিবে ফালা তাসিলহা বে সালাতিন তখন জুমার সালাত আদায় করার পরে সাথে সাথে অন্য সালাত ফরজের সঙ্গে নফল বা সুন্দর তুমি মিলিয়ে দিবে না হাত্তা তাত্তা আও খরচ যতক্ষণ কথা না বলবে অথবা ওই জায়গা ছেড়ে অন্য জায়গাতে গিয়ে তুমি সালাত আদা না করবে তাহলে একটি ফরজ সালাত জুমা আদায় হয়ে গেল এরপরে সাথে সাথে দাঁড়িয়ে সুন্নত বা নফল পড়বে না কোনো কথা বলে নিয়ে জিকির আজকার করে নিয়ে বা ওই জায়গাটা ছেড়ে অন্য একটা জায়গাতে বা এই মসজিদ ছেড়ে অন্য বাড়িতে গিয়ে তুমি সালাত আদা করবে ফাইন্না রাসুল আল্লাহ আবার আল্লাহ নবী এটা নির্দেশ করেছেন আল্লাহ আমরা যেন একটা সালাত আর একটা সালাতের সঙ্গে মিলিয়ে না দিই ফরজের সঙ্গে সুন্নত নফল না মিলাই বরং কি করি হাত্তা রাতা কাল্লাম আও না খরচ যতক্ষণ পর্যন্ত আমরা কথা না বলি অথবা ওইখান থেকে বের না হয়ে যাই অথবা ওই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় সরে না যাব একটা একটার সঙ্গে যেন মিলিয়ে না দিই বরং দুইটি সালাতের মাঝে ফরজ সালাত এবং নফল সালাত বা সুন্দর সালাতের মধ্যে একটা যেন বিরতি হয় কথার মাধ্যমে হোক জিকিরাজকারের মাধ্যমে হোক আর সেই জায়গাটি ত্যাগ করে হোক বা মসজিদ ছেড়ে গিয়ে বাড়িতে হোক একটি আরেকটির সঙ্গে মিলিয়ে দেওয়া ঠিক না শুধু এখানে জুমার ক্ষেত্রে না যে কোনো সলাতের ক্ষেত্রে এই হাদিসটি প্রযোজ্য কাজে আমাদের মনে রাখতে হবে অনেক সময় সালাম ফিরে দিয়েই ফরজ সালাতের আমরা দ্রুত উঠে গিয়ে সুন্নত বা নফল পড়া শুরু করে দিই এ কাজটি এই হাদিসের পরিপন্থী হয়ে যায় কাজেই একটি যদি আমরা কথা বলি অথবা জিজ্ঞাসকার করি অথবা জায়গা ছেড়ে একটু আগে পিছিয়ে সামনে বা পিছিয়ে বা ডানে বা বামে সরে যায় অথবা মসজিদ থেকে বের হয়ে গিয়ে বাড়িতে যদি আদা করি তাহলে এই সুন্নতটি আমাদের জন্য আমল হয়ে যাবে ইনশা আল্লাহ তাহলে এ দ্বারা যা আমরা বুঝতে পারলাম একটি সালাত আদায় করে ফরজ জুমা হোক বা জোহর বা আসর যেটি হোক এর সঙ্গে এর সুন্নত বা পরের নপল যেন তৈরি একেবারে দাঁড়িয়ে গিয়ে না আদা করি এটা আমাদেরকে মনে রাখতে হবে وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اغتسل ثم اتى الجمعه যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে ثم اتى الجمعه এরপরে জুমা সালাত আদায় করার জন্য মসজিদে আসবে ফসাল্লামা কুদ্দের আলাহ এরপরে তার জন্য যতটুক তার সম্ভব সে আদা করলো তার ভাগ্যে যতটুক সম্ভব ততটুক সে আদা করলো এরপরে সালাত আদায় করে যখন ইমাম খুদ্া শুরু করবেন চুপচাপ ইমামের খুদ্া শেষ হওয়া পর্যন্ত সে খুদ্া শ্রবণ করবে সুম্মা ইউসাল্লিমা এরপরে ইমামের সঙ্গে জুমার দুই রাকাত সালাত আদা করবে গোফের আলাহুমা বাইনা হুয়া বাইনাল জুমাতিল উখরা তাহলে তার এই জুমা এবং পরবর্তী জুমার মধ্যে যত তার সগিরা গোনা হবে আল্লাহ এর জন্য তাকে ক্ষমা করে দেবেন সুহান আল্লাহ আজিম তাহলে জুমার দিনের সলাতের কি ফজিলত হলো গোসল করে তা ভালো কাপড় পরে আতর মেখে মসজিদে চলে আসলো ইমাম বের হয়ে আসা পর্যন্ত যত পারল তাহিয়াতুল মসজিদ সহ সালাত আদা করলো এরপরে ইমাম খুদ্া শুরু করলে চুপচাপ ওই খুদ্া শ্রবণ করলো আর এরপরে তার সঙ্গে দুই রাকাত জুমার সালাত আদায় করে এলো আল্লাহ নবী বলেন তার এই জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এই যে সাত দিনের সব গুণা আল্লাহ মাফ করে দেবেন ও ফাজল আয়াম আরো তিন দিনের অতিরিক্ত তাকে কি করবেন ক্ষমা করে দিবেন ফজিলত দিবেন নেকি দিবেন ইমাম মুসলিম বর্ণনা করেছেন ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহ আবারও ছোট্ট বিরতির পরে ফিরে আসলাম দার্স হাদিস আপনাদের প্রিয় অনুষ্ঠান আশা করি আপনারা ভালো আছেন আমাদের সঙ্গে আছেন আল্লাহ নবী আলি সালাম জুমার দিনের সালাতের সুন্দর ফজিলত আমাদের কাছে বর্ণনা করলেন এক জুমা থেকে আর এক জুমার সমস্ত ছোট গুণা আল্লাহ মাফ করে দেবেন অতিরিক্ত আরো তিন দিনের বেশি আমাকে নিকি দেওয়া হবে তাহলে এই ধরনের ফজিলত ত্যাগ করতে কোনো মমিন মুসলমান কি পারে কি বলেন আপনারা সত্যি যার ইমান আছে আল্লাহর মোহাম্মত আছে যার সালাতের সঙ্গে সম্পর্ক আছে সে কখনোই কিন্তু এই ধরনের কাজ করতে পারে না এই এই ফজিলত এর গুরুত্ব এবং এর স্বভাব আমরা অর্জন করে আখেরাতের ব্যালেন্সে জমা করব যা আমার বিপদের দিনে কাজে লাগবে ইনশা আল্লাহ এ হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাই বর্ণনা করেছেন وعنه رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم ذكر يوم الجمعة فقال فيه ساعة لا يوافقها عبد مسلم وهو قائم يصلي يسأل الله عز وجل شيئا إلا أعطاه إياه وأشار بيده يقللها متفق عليه وفي رواية لمسلم وهي ساعة خفيفة আবু হরেরা রাজি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর নবী আলিসালাম জুমার দিনের কথা উল্লেখ করলেন এবং বললেন ফি হিসা আহ এই জুমার দিনে একটা সময় রয়েছে একটা মুহূর্ত রয়েছে লাই ওয়াফে কোহা আব্দুল মুসলিমুন ওয়াহুয়া কাইমুন ইসাল্লি কোনো মুসলিম বান্দা ওই সময়টাতে দাঁড়িয়ে নামাজরত অবস্থায় আল্লাহ আজাল্লাহ আল্লাহর কাছে যখন সে কোনো জিনিস চায় আল্লাহ রব্বুল আলমিন তাকে সেটা দান করেন অর্থাৎ জুমার দিনে একটা সময় রয়েছে এই সময়ে যদি কোন আল্লাহর বান্দা মুসলিম বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজরত অবস্থায় আল্লাহর কাছে চায় তাই আল্লাহ রব্বুল আলমিন তাকে দান করবেন তাহলে এই সময়টা দোয়া কবুলের সময় আল্লাহ নবী আলিসাল্লাম ও আশারা বিআলিহা আল্লাহ নবী ভাত দিয়ে ইশারা করে বললেন অল্প একটা সময় এই সময়ের মধ্যে নামাজরত অবস্থায় আল্লাহর কাছে বান্দা যা চাইবে মুসলিম বান্দা আল্লাহ তাকে তাই দান করবেন এই হাদিসটি ইমাম বুখারি মুসলিম বর্ণনা করেছেন অফি রেওয়ায়তিল্লে মুসলিম ইমাম মুসলিমের বর্ণায় রয়েছে ওয়াহিয়া সাআতুন খাফিফা এই সময়টা অত্যন্ত সময় ছোট সময় আসুন বন্ধুগণ জুমার দিনে আল্লাহর কাছে আপনার যে কোনো প্রিয়জন নিজের পরিবারের ছেলে মেয়ের দুনিয়া ও আখেরাতের যা আপনার প্রয়োজন সেটা যদি আল্লাহর কাছে আপনি চাইতে পারেন মহান রব্বুল আলমিন আপনাকে দান করবেন তবে আপনাদের প্রশ্ন এই সময়টা কোন সময় জুমার দিন ২৪ ঘন্টা দিন রাত মিলে তবে এখানে মনে রাখতে হবে যে এটা দিনের বেলা জুমার রাত্রিতে না তাই তো আল্লাহ নবী জুমার রাত্রিতে কোন স্পেশাল ইবাদত করতে আমাদেরকে বলেন নাই তাহলে জুমার দিনে কোন সময় এই নিয়ে কিছু হাদিস এসেছে যেখানে আমরা এর পরবর্তী হাদিসে কিছুটা আমরা ইঙ্গিত পাই ওয়ান আবি বুর্দা রাজি আল্লাহ আনহু আন আবি قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول هي ما بين أن يجلس الإمام إلى أن تقضى الصلاة رواه مسلم ورجها الدرقطني أنه من قول أبي بردة আবু বুরদা রাজি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি তার বাবা আবু মুসা আশআরি রাজি আল্লাহ তালা থেকে বর্ণনা করেন তিনি বলেছেন যে আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি হিয়া মা বাইনা আইয়াজলিস আল ইমাম ইমাম যখন মেম্বারে বসে যাবে তখন থেকে নিয়ে এলা আন্তুকদাসলা জুমার সালাত শেষ হওয়া পর্যন্ত তাহলে খতিব সাহ খতিব সাহেব মসজিদের মেম্বারে বসে যাবেন তখন থেকে নিয়ে জুমার সালাত শেষ হওয়া পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে এই গুরুত্বপূর্ণ সময়টা যেখানে মুসলিম বান্দা আল্লাহর কাছে যা চাইবে তাই আল্লাহ কবুল করবেন তাই তাকে দান করবেন হাদিসটি এবং মুসলিম রহমতুল্লাহ আলী বর্ণনা করেছেন ওরাজ্জাহাদ দ্বারা কুতনি আন্নাহমিন কাউল আবি বুরদা দ্বারা কুতনি বলেন এই কথাটি আবু বরদার কথা এটা রাসুল কথা না এটাই তিনি প্রাধান্য দিয়েছেন তাহলে এই একটা আমরা হাদিসের এই হাদিসের দ্বারা বুঝতে পারলাম খতিব সাহেব মেম্বারে বসা থেকে নিয়ে জুমার সালাদ শেষ করা পর্যন্ত এই সময়টা এছাড়া অন্য হাদিসে অফি হাদিস আবদুল্লাহ সালাম ইন্দা ইবিন মাজা وجابر عند داود والنسائي ما بين العصر غروب الشمس عبد الله بن থেকে বর্ণিত যেটা ইবনে মাজাত এসেছে আর জাবির ইবনে আব্দুল্লাহ থেকে যেটা আবু দাউদ এসেছে সেখানে ওয়ান্নাসাই তো হয়েছে জাবের থেকে এখানে আছে আন্নাহা মা বাইনা আসরে ইলা গরুব শামস আসর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এই সময়টা জুমার দিনে তাহলে এটি মারফু হাদিস আল্লাহর নবী থেকে প্রমাণিত হলো এই জন্য ইবনা হাজার আসকান রহমাতুল্লাহ আলাই ফাতুহুল বাড়ির মধ্যে অনেকগুলি মতামত নিয়ে আসার পরে বলে এই দুইটিকে প্রাধান্য দিয়েছেন যে ইমাম সাহেব জুমার খুদ্া দেওয়ার জন্য বসা থেকে নিয়ে নমাজ শেষ হওয়া পর্যন্ত একটি মত আরেকটি হলো কি যে আসর থেকে নিয়ে সালাতের আসরের সালাত থেকে নিয়ে বাবাই সালাতের আসর আসরের সালাত থেকে নিয়ে মাগরি পর্যন্ত সূর্য ডুবা পর্যন্ত এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আসর থেকে নিয়ে মাগরীব পর্যন্ত কোন সালাদ তো আদায় করা যায় নেই আল্লাহ নবী নিষেধ করেছেন তাহলে কিভাবে সে দাঁড়িয়ে সালাত আদা করবে আর দোয়া করবে আমরা এর উত্তরে বলবো যদি আসরের সালাত আদায় করে নিয়ে তিনি মাগরীবের সালাত আদায় করার জন্য মসজিদে অপেক্ষা করেন বা কোনো বোন তার ঘরে সালাতে আসর আদায় করে মাগরীব আদায় করবে জন্য মুসাল্লায় বসে বসে জিকির আজকার করেন কোরআন তেলাওয়াত করেন দোয়া করেন এবং এই সময় আল্লাহর কাছে দোয়া কবুল হবে বলে নিজের অন্যের জন্য দোয়া করেন তাহলে নামাজই নামাজ আদায় করে অন্য আর নামাজের জন্য অপেক্ষা যখন করেন সে যেন সালাত আদায় করতেছেন এটাই হারিস দ্বারা প্রমাণিত কাজেই সালাত আদায় করতে হবে এমন কথা না বরং সলাতের জন্য অপেক্ষা করলেই সেটা সলাত রত অবস্থায় আছে এটা হারিস দ্বারা প্রমাণিত হয়ে গেল কাজে কোনো বোন ঘরে বসে মাগরিবের সালাত আদায় করবেন এই জন্য বসে থাকলে আর দোয়া করলে এটা হয়ে যাবে কোন ভাই মসজিদে আসর আদায় করে মাগরিবের সালাত আদায় করবেন এই প্রত্যাশায় বসে আছেন অপেক্ষা করছেন তাহলে সে সালাত রত অবস্থায় ধরা হবে আর এই জন্য আল্লাহ নবী বলছেন রত অবস্থায় দোয়া করলে তাহলে এখানে আমাদের এই সুযোগটা হয়ে যাবে আর দোয়া করলে আপনার জন্য কবুল হবে আমাদের জীবনে কত জুমাই না চলে গেল প্রতি জুমাতে এই একটি গুরুত্বপূর্ণ সময় আমাদের জীবন থেকে বিদায় নাই আমরা কি এই সময়টাকে সত্যিকারে গুরুত্ব দিয়ে আমাদের জীবনের কত কিছু চাওয়া পাওয়া কত কিছু অভাব অনটন কত কিছু প্রয়োজন এসে যায় আমরা প্রতি সপ্তাহে একবার করে এই চান্সটা গ্রহণ করতে কি পারি না করা উচিত কে এমন নেই যার জীবনে সমস্যা নেই যার জীবনে অভাব অনটন নেই যার জীবনে প্রয়োজন নেই যার জীবনে আল্লাহর কাছে চাওয়া পাওয়া নেই তাহলে এই দিনকে জুমার দিনকে আমরা বেশি বেশি করে কি করব আমরা এই সময়টাকে বের করে নিয়ে আমরা আল্লাহর কাছে আমাদের চাওয়া পাওয়া কবুল করাবের সুযোগ গ্রহণ করে নিব আর বিশেষ করে জুমার দিনে আল্লাহর নবীর প্রতি বেশি বেশি করে দুরুদ পাঠ করব وقد اختلف فيها على أكثر من أربعين قولا أمليتها في شرح البخاري ইমাম ইবনে হাজার আসকার রহমতুল্লাহ আলাই বলেন এই জুমার দিনের গুরুত্বপূর্ণ সময়টা কখন এ ব্যাপারে চল্লিশটি মত রয়েছে যা আমি বোখারি শরীফের সারা ফতহুল বাড়ির মধ্যে আমি লিপিবদ্ধ করেছি وعن جابر بن سمر رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم كان في الخطبة يقرأ آيات من القرآن يذكر الناس রাহু আবু দাউদ অসলু ফি মুসলিম জাবর ইবনে সামরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কানা ফিল খুতবা ইয়াকরাউ আয়াত মিনাল কোরআন আল্লাহর নবী খুতবা যখন দিতেন কোরআনের আয়াতগুলি পাঠ করতেন ইউদাক্কেরুন আর ওই আয়াতগুলির আলোকে তিনি ওয়াজ করতেন নসিহাত করতেন কোরআন আয়াত পড়তেন আর সাহাবাদেরকে তিনি বুঝাতেন তাহলে খতিব সাহেব তিনি কোরআনের আয়াত পাঠ করবেন রাসুলের হাদিস পাঠ করবেন আর সেগুলিকে তাদের ভাষা দিয়ে তাকে বুঝিয়ে দিবেন এটাই তো হবে খুদবার কাজ কিন্তু আপনি বাংলা না বলে শুধু কোরআন আর হাদিস পড়ে দিলেন তাহলে যারা শ্রোতা আপনার ভাষাভাষী সে তো কিছুই বুঝবে না তাতে ওই খুদ্া দিয়ে কি ফায়দা হবে তাই আমাদের খুদ্বাকে মানসম্মত করা এবং প্রয়োজন যা সে বিষয়ে গুরুত্ব দেওয়া গদ বাধা পুরাতন ওই আদিযুগের খুদ্া লেখা রয়েছে সেগুলিকে পড়ে পড়ে শোনা এটা কিন্তু মোটেই উচিত হবে না এ ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে খতিব সাহেবদের ইমাম সাহেবদের ইনশা আল্লাহ আমরা সেটুক করার চেষ্টা করব। হারিসটি আবু দাউদ বর্ণনা করেছেন এর মূল মুসলিম শরীফে বর্ণিত হয়েছে আমরা এ পর্যায়ে একেবারে শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি বিদায়ের আগে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে যেখানে আছেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে সুখে রাখুন শান্তিতে রাখুন আপনাদের ব্যক্তি পরিবার সামাজিক অবস্থাকে উন্নত করে দিন যার যা অভাব আছে আল্লাহ মিটিয়ে দিন জুমার দিনে এই সুন্দর একটি সময়কে আমরা গ্রহণ করে নিয়ে সুযোগ করে নিয়ে আল্লাহর কাছে যার যা প্রয়োজন সেটা আমরা চাই এবং আল্লাহ রব আমাদের সেটা মিটিয়ে দিন সেই আশা ও প্রত্যাশা রেখে আজকের এই পর্বে এখানে বিদায় নিচ্ছি ওসল্লাহ আজমাইন আলাইকুম ওরহমতুল্লাহ